এসো এসো হে নবীন মুক্তের গান তোলো মুক্তের গান তোলো এসো এসো হে নবীন মুক্তির গান তোলো মুক্তির গান তোলো এসো এসো হে নবীন মুক্তির গান তোলো মুক্তির গান তোলো গোলামির জিঞ্জির ভেঙে দিয়ে গোলামির জিঞ্জির ভেঙে দিয়ে গোলামির জিঞ্জির ভেঙে দিয়ে সামনে এগিয়ে চলো মুক্তির গান তোলো এসো এসো হে নবী মুক্তির গান তোলো মুক্তির গান তোলো এসো এসো হে নবী মুক্তির গান তোলো মুক্তির গান তোলো দিনের আলোর মতো সত এ পথে আহ্বান করি যে তোমায় দিন বদলের দিন এসেছে এসেছে সোনালি সময় দিনের আলোর মতো সত পথে আহ্বান করি যে তোমায় দিন বদলের দিন এসেছে এসেছে সোনালি সময় দিনের আলোর মতো সত পথে আহ্বান করি যে তোমায় দিন বদলের দিন এসেছে এসেছে সোনালি সময় যায় যদি প্রাণ যাক না সে পথে যায় যদি প্রাণ যাক না সে পথে যায় যদি প্রাণ যাক না সে পথে প্রাণটা যে জন দিল মুক্তির গান তোলো এসো এসো হে নবী মুক্তির গান তোলো মুক্তির গান তোলো এসো এসো হে নবী মুক্তির গান তোলো মুক্তির গান তোলো সফল মানুষ হতে সাচায় পাতে মঞ্জিল গড়ি যে সবাই দিন কায়েমের ডাক এসেছে ময়দানে চলো ছুটে যায় সফল মানুষ হতে সাচায় পথে মঞ্জিল গড়ি যে সবাই দিন কায়েমের ডাক এসেছে ময়দানে চলো ছুটে যায় সফল মানুষ হতে সাচায় পথে মঞ্জিল গড়ি যে সবাই দিন মেয়ে ডাক এসেছে ময়দানে চলো ছুটে যায় বাতাসের পানে শুনি কান পেতে বাতাসের পানে শুনি কান পেতে বাতাসের পানে শুনি কান পেতে ডাকছে যে সময় এলো মুক্তির গান শোনো এসো এসো হে নবীন মুক্তির গান জিন্দির ভেঙে দিয়ে গোলামির জিন্দির ভেঙে দিয়ে সামনে এগিয়ে চলো মুক্তির গান তোলো এসো এসো হে নবী মুক্তির গান তোলো মুক্তির গান তোলো এসো এসো হে নবী মুক্তির গান তোলো মুক্তির গান তোলো মুক্তির গান তোলো মুক্তির গান তোলো মুক্তির গান তোলো